এসো এসো বন্ধুরা দলে দলে এসো এসো বন্ধুরা দলে দলে এসো এসো বন্ধুরা দলে দলে নব আলোড়নের ছায়া তলে নব আলোড়নের ছায়া তলে এসো এসো বন্ধুরা দলে দলে এসো এসো বন্ধুরা দলে দলে নব আলোড়নের ছায়া তলে নব আলোড়নের ছায়া তলে সুরে সুরে মুগ্ধ করব সবারি সুরে সুরে মুগ্ধ করব সবারি সুরে সুরে মুগ্ধ করব সবারি প্রাণ আমরা সুরে রে নব আলড় আমরা সুরে রে নব আলড় আমরা চুরে রে নব আলড়ন আমরা চুরে রে নব আলড়ন নব আলড়ন আমরা চুরে রে নব আলড়ন আমরা চুরে রে আমরা চুরে রে নব আমরা চুরে রে নব সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন কুয়েত কাতার দুবাই ও বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশে পুরস্কার প্রাপ্ত শিল্পী হাফেজ মাসুদুর রহমানের কথা সুর এবং কণ্ঠে চমৎকার একটি অ্যালবাম তোমায় মনে পড়ে পরিবেশনায় নব আলোড়ন শিল্পী গোষ্ঠী